সমাপ্ত পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تهادوا تحابوا راه البخاري في الأدب المفرد وابو يعلى بإسناد حسن পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সুপ্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নির্বাচিত কিতাব বুলুগুল মারাম এই কিতাবের লেখক ইবন হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই খুব সংক্ষিপ্ত আকারে রাসুল সাল্লামের কিছু হাদিস দিয়ে আমাদেরকে যে সমস্ত মসাইল বিধান জানা জরুরি সেগুলি আমাদের জন্য সুন্দরভাবে সাজিয়েছেন তাই আল্লাহ রবুল্লা আলমিন লেখককে এবং যারা এর ব্যবস্থাপনা করেছেন তাদের সবাইকে এবং আপনাদেরকে মহান রব্বুল আলমিন জাজা এ খায়ের উত্তম প্রতিদান আল্লাহ দান করুন এটা আমাদের দোয়া দার্সে হাদিস এটা আমাদের জন্য একটি নিয়ামাত হাদিসের আলোকে জীবন গড়া এটা আমাদের জন্য কত জরুরি যখন আমরা কোরআন হাদিসকে পড়া ছেড়ে দিয়েছি এর অধ্যয়ন ছেড়ে দিয়েছি তখন আমাদের কাঁধে জেকে বসেছে বাজারের কিছু বইপত্র যেগুলিতে কোরআন হাদিসের সহি যে বর্ণনা সেটাকে গোপন করা হচ্ছে আমরা সরাসরি যদি কোরআন সন্না রাসুলের রেখে যাওয়া আমানতের যদি আমরা দায়িত্ব ভার গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে দুনিয়াতে এবং আখেরাতে আমরা পার হতে পারবো আর যদি নাই শিখি আবার শিখতে গিয়ে যদি গলত ভেজালটা শিখে ফেলি তাহলে তো ভেজাল খেলে যখন পেট নষ্ট হয় ভেজাল দিয়ে দিন করলে তো দিনও নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তৌহিদ শির্কের আজ একেবারে এমন গজা খিচুড়ি চলতেছে সুন্নত বেদাতের গজা খিচুড়ি চলতেছে এজন্য ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নার আলোকে জানা এবং জীবন গড়া এবং আমুল করা কি যে প্রয়োজন জানি না আপনাদের কিভাবে আমি বুঝাবে শব্দ বা ভাষা আমার কাছে কিন্তু এর চাইতে অতিরিক্ত আর কিছুই নেই আমরা হারিস পড়েছিলাম আবু হরে রাজি আল্লাহ তাল আনহু থেকে তিনি আল্লাহর নবী আলিসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন তাহা দাও তোমরা একে অপরকে হাদিয়া দান করো ছেলে বাবাকে বাবা ছেলেকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ভাই ভাইকে আত্মীয় আত্মীয়কে বন্ধু বন্ধুকে সেটা কোনো অনুষ্ঠানের মাধ্যমে শরীয়ত সম্মত অনুষ্ঠান শরীয়ত সম্মত না এমন অনুষ্ঠান করে না বা বেড়াতে গেলেন দেখতে গেলেন এইভাবে একজন আরেকজনকে যা যতটুক সম্ভব হাদিয়া দান করা গিফট দেওয়া এর মাধ্যমে কি হবে তাহা আব্বু আল্লাহ নবী আলিসাল্লাম বলেন এর মাধ্যমে মহাব্বত সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে কেউ যখন কাউকে গিফট দিবে তখন এটাই প্রমাণ করবে যে উনি আমাকে ভালোবাসেন আবার এর বিনিময়ে বা এর পরে যখন যে গ্রহণ করলেন তিনি যখন আবার আরেকজনকে দেবেন তিনিও ভাববেন যে তিনি আমাকে ভালোবাসেন এর মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হবে কেউ কাউকে কিছু দেওয়ার অর্থ সে ভালোবাসে নেওয়ার অর্থ ভালোবাসে আবার সে তাকে ফেরত দেবে ভালোবাসা তাহলে ভালোবাসা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট ইসলামের ভালোবাসা যেটা আল্লাহকে ভালোবাসা ইমানের অঙ্গ রাসুলকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহর কোরআনকে ভালোবাসা ইমানের অঙ্গ মৌমিন মুসলমানকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহ রব্বুল আলমিনের যারা ওয়ালি তাদেরকে ভালোবাসা ইমানের অঙ্গ সাহাবা ইকরাম কে তাবি ইজাম কে আইম্মা ইকরাম কে মহাদ্দিসিন মুফসরিন যারা দিনের দিনদার পরেজগার তাদেরকে ভালোবাসা ইমানের একটা অংশ আর ভালোবাসার স্থান অন্তরে এই অন্তরের ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করলে হয় না যদি ভিতরে না থাকে আজ ভালোবাসা বিভিন্ন গেঞ্জির উপরে চাদরের উপরে রাস্তাঘাটে লেখা থাকে কিন্তু ভালোবাসা যে স্থান অন্তর এইখানে কিন্তু অনেক সময় ভালোবাসা প্রচণ্ড অভাব আর যখন আমরা দেখি ভাইয়ে ভাইয়ে ভালোবাসার প্রচণ্ড অভাব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রচণ্ড অভাব বনে বনে বা স্বামী স্ত্রীর মধ্যে এক মুসলিম আর এক মুসলমানের মধ্যে ভালোবাসার প্রচণ্ড অভাব দেখা যায় অনেক সময় এই ভালোবাসা আল্লাহর অস্তে হতে হবে ঘৃণা আল্লাহর অস্তে হতে হবে ভালোবাসা অনেক সময় হয় গ্রুপের জন্যে দলের জন্যে নিজের ভাষার জন্যে নিজের এলাকার জন্যে কিন্তু ভালোবাসা আল্লাহর কারণে ভালোবাসা আল্লাহকে খুশি রাজি করার জন্যে আল্লাহর জন্যেই কাউকে ঘৃণা করা কিন্তু আজ ভালোবাসার ব্যাপারটা আজ আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে ঘৃণা আমাদের কাছে অত্যন্ত দুর্বল দেখা যায় এই জন্য ইমাম ইবনে তেমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যে ভালোবাসা আল্লাহর অস্তে ভালোবাসা আল্লাহর অস্তে ঘৃণা করা ইসলামের আকিদার সবচেয়ে উন্নত এই মশালা এটা কারণ আল্লাহর অস্তে ভালোবাসা আল্লাহর অস্তে ঘৃণা করা এটা ইমানের দাবি এটা মুখের দাবি নয় গ্রুপের জন্য দলের জন্য নিজের তরিকার জন্য নিজের মতলম্বীর জন্য নিজের দর্শনের জন্য নিজের ভাষার জন্য নিজের দেশের জন্য এই যে আজ ভালোবাসা তৈরি হয় যেখানে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই ঘৃণার ব্যাপারটাও দুনিয়ার জন্য হয় টাকা পয়সার জন্য হয় এই ভালোবাসা কিন্তু আমাদেরকে এই মুখের ভালোবাসা থাকলেও ভিতরে যেহেতু হিংসা বিদ্বেষের সৃষ্টি নাই আর এর ফলে সমাজ আজকে কুলুষিত হচ্ছে একে অপরে হানাহানি মারামারি একে অপরের গিবাদ এবং একে অপরের ব্যাপারে হিংসা বিদ্বেষ দিয়ে ভরে যাচ্ছে মানুষ এবং দূষিত হচ্ছে সেই পরিবেশ এবং আবহাওয়া এহাদিস বুখারি আদাবুল মুফরাদ যে তার কিতাব সেখানে বর্ণনা করেছেন আবু ইয়া আলা বিসনাদ হাসান আবু ইয়া আলা হাসান সনদে বর্ণনা করেছেন তাহলে এই হাদিয়া যে ফলাফল সেটা ভালোবাসা তৈরি হয় এটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে ওয়ানা রাসিন রাজি আল্লাহ তালু কাল قال رسول الله صلى الله عليه وسلم تهادوا فإن الهدية تسل السخيمة রাহুল البزار بإسناد ضعيف আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও তোমরা একে অপরকে হাদিয়া দাও ফাইনাল হাদিয়া কারণ হাদিয়া তাসুল্লু সাখিমা হাদিয়া দিলে মানুষের ভিতরে পুরাতন যে হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে ঢুকে থাকে এটা দূর হয়ে যায় অনেক সময় মানুষের ভিতরে হিংসা হয় বিদ্বেষ হয় ভিতরে অন্যের ব্যাপারে মনটা ছোট থাকে অন্যের ব্যাপারে কল্যাণকামী হয় না আল্লাহ বলেন তোমরা যদি হাদিয়া দান করো তাহলে বের করে ফেলবে ওই অন্তর থেকে হিংসা বিদ্বেষ এবং অন্তরের ভিতরের যে কালিমা এটা দূর হয়ে যাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাজার তবে এর হাদিসের সনদ দুর্বল তবে নিঃসন্দেহে এর অর্থ তো আমরা এর আগের হাদিসও পেয়েছি তবে অর্থ তো ঠিক যে মানুষ মানুষকে যখন হাদিয়া দেয় তখন ভিতর থেকে তার হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسنا شاءت متفق عليه আল্লাহর নবী আলিসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হরে রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়া নিসা আল মুসলিমাত ওই মুসলমানদের মহিলারা মুসলিম নারীরা শুনে রাখো লা রান্না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে যেন ঘৃণা না করে অবহেলা না করে প্রতিবেশীর ওপরে প্রতিবেশীর হক রয়েছে অতএব আল্লাহ নবী বলে ওয়ালাও ফিরসানা শাহাতিন আর একটা ছাগল বকরি দুম্বা ভেড়ার যদি একটা খুর দিয়েও হয় সেটাও দেও অন্য বর্ণা আছে যে যদি গোস্ত দিতে না পরে একটা ঝোল বাড়াই দাও সেটাও দাও তবে এই যুগে যদি কেউ উঠে ছাগলের খুর পাঠায় বা যা আছে ওখান থেকে হয়তো একটা হাত দেওয়ার গোস্ত পাঠায় বা অল্প কিছু পাঠায় বা একটু ঝোল পাঠায় তাহলে তো আসমান জমিন হয়ে যাবে আমি কি ফকির আমি কি মিসকিন আমি কি এটা বন্ধুগণ যদি একজন বড়লোকের বাড়ির পাশে একটা গরিব প্রতিবেশী থাকে আর তার ঘরে যাই এসেছে তাই যদি ওই বড়লোকের বাড়িতে পাঠায় সেটা নিয়ে আনন্দ করা খুশি হওয়া যে এই অবস্থাতেও সে আমাকে দিয়েছে এমন যেন না ভাবা ও পাওয়ার জন্য দিয়েছে আরে এইটা আবার আমাকে দিতে হয় নাকি এটাকে আমার জন্য উপযুক্ত এরকম না ভাবা বরং যার যতটুক সম্ভব ততটুকু একে অপরকে হাদিয়া দেওয়া গিফট করা এটা কিন্তু আপোষের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ একজন মমিন একজন মমিনের বন্ধু বা আউলিয়া মমিনরা একে অপরের বন্ধু তাই যখন মমিন মমিনা নারী পুরুষ মুসলমানরা একে অপরের বন্ধু একে অপরের আত্মার ভালোবাসা একের সঙ্গে থাকে আজ আত্মার ভালোবাসা নেই মুখের ভালোবাসা কিন্তু অনেকটা দেখা যায় আবার মুখেরটাও অনেক সময় ভালোবাসা অনেকেই উড়িয়ে দিতে চায় এই জন্যে মমিন নারীদেরকে আল্লাহর নবী মুসলিমা নারীদেরকে আহ্বান করে বললেন একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে হেও প্রতিপন্ন করবে না আরে যদি তোমার কাছে কিছুই না থাকে একটা ছাগলের পায়ের অংশ দিয়ে হলেও তুমি তোমার প্রতিবেশীর হক আদা করবে তাকে হাতে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ নবী আলিসালাম প্রতিবেশীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে এর হকের কথা আমরা আগেও আলোচনা করেছি একজন নারী তার ব্যাপারে বলা হলো সে খুব ভালো নামাজ রোজা সব ঠিক করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেন হিয়া ফিন্নার ওই মহিলাটা জাহান্নামী মহিলা নাউজবিল্লা আবার একটা মহিলা সম্পর্কে বলা হলো যে মহিলাটা তার ইবাদতের ক্ষেত্রে তার আমলের ক্ষেত্রে এত বেশি করে না তবে তার প্রতিবেশীর সঙ্গে যা তার প্রতি ফরজ অজীব তা তো আদা করে এর মানে করেই না এমন না এমন মহিলা কিন্তু তার প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো আল্লাহ নবী বললেন হিয়াফিল জান্না ওই মহিলাটি জান্নাতি কাজী প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব। এটা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন একটা বিরতির পরে আমরা ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি বাদশাহ ওসাল্লাম সৃষ্টির জন্য রসুল কেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue.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 ব্যাপারে অধিক সজাগ থাকতেন এবং জিবরিল আমিন বারবার উচ্ছেদ করতেন এমনকি ভয় করেছিলেন যে প্রতিবেশী অরিস হয়ে যাবে যে কথা আমরা ইতিপূর্বেও আলোচনায় আপনাদেরকে বলেছি কাজে আমরা কোনো ক্রমেই প্রতিবেশীকে ছোট করে দেখব না প্রতিবেশী মুসলিম হলে কয়টা হক মুসলিমের সঙ্গে আত্মীয় হলে কত হক মুসলিম না হয় আত্মীয় না হয় অমুসলিমও যদি হয় একজন অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয় পড়োশী হয় তারও কিন্তু হক রয়েছে আপনি যখন ভালো খাবেন তাকে দেওয়া সে যদি আপনার উপযুক্ত কোনো খানা পাঠায় সেটা নেওয়া এই জন্যে আমাদের এই প্রতিবেশীর হকের ব্যাপারে সজাগ থাকতে হবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় একজন মানুষ বিয়েতে বা কোনো অনুষ্ঠানে একজনকে কিছু দান করলো পরবর্তী তাদের কোনো অনুষ্ঠানে যে দান করেছে তার অনুষ্ঠানে ওই দানটা আবার ফেরত দেওয়া হয় অনেক সময় রাগ করে এই কম দামে কেন দিয়েছে তাদের দান ফেরত দেওয়া যাবে না আপনি এর চেয়ে কম দামের দেন এর চেয়ে ভালো দেন বা অনুমানের দেন সমমানের দেন কিন্তু যেটা সে দান করেছে ওইটাই হুবাহ তার অজান্তে তাকে আবার ফেরত দিয়ে দিলেন দানের উদ্দেশ্যে ভালো মনেও যদি হয় তাহলে সেটা জায়জ নেই এমনকি ক্রয় করে নেওয়া জায়েজ নেই এ ধরনের কাজ কিন্তু আমাদের সমাজে হয়ে থাকে এই ধরনের কাজ আমরা করব না কেনা এটা নিষিদ্ধ রয়েছে এবার আমরা লেনদেনের ক্ষেত্রে অর্থ বা জিনিসপত্র দেওয়া নেওয়ার ব্যাপারে আমাদের পর্যন্ত আঠারোটি অধ্যায় শেষ হয়ে গেছে এবার অধ্যায় শুরু হবে ১৯ নম্বর বাবুল লোকাতা লোকাতা লোকাতা হলো কুড়ানো মাল কুড়িয়ে পেল একটা জিনিস তাহলে কুড়িয়ে পেলে নেওয়া যাবে না যাবে না আর পাওয়া গেলে কি কর তার দায়িত্ব মক্কায় পাওয়া গেলে কি দায়িত্ব বা অন্য জায়গায় এই কুড়ানো মাল যদি কেউ নেয় তাহলে তাকে এক বছর প্রচার করতে হবে মালিক না পাওয়া গেলে ওইটার পাত্র এবং তার বাঁধন মনে রেখে এবং সংখ্যা পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি মনে রেখে সে ব্যবহার করতে পারবে পরবর্তীতে যদি সে মালিক এসে যায় আসল মালিক এবং প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারে তাহলে তাকে তার ওই মাল ফেরত দিতে হবে এই হলো শরীয়তের বিধান আর বিশেষ করে মক্কার যদি কোনো মাল পড়ে থাকে তাহলে হাজিদের বাউন্ডারিটা নেওয়া যাবে না এই নিয়ত ছাড়া যে আমি ওটাকে প্রচার প্রসার করে কার মাল সে পর্যন্ত বা সেখানে যদি সন্দুক বক্স থাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া যাবে নচেত সেখানে হাত দেওয়াই যাবে না এই বিধানগুলি আমাদের জানা দরকার আনানাসিন নদী আল্লাহ তাল আনহু আমিনা আকাল তোহা আনাস থেকে বর্ণিত তিনি বলেন একটা খেজুর রাস্তার মধ্যে পড়ে আসে আল্লাহ নবী তার পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফাঁকাল তিনি বললেন লাউলা আন্নি আখাফ আমার যদি এই ভয় না থাকতো আন্তাকুরা মিনার সাদাকাজ এই খেজুরটা হয়তো সাদাকার লা আকাল তোহা তাহলে আমি এটা খেয়ে ফেলতাম হাদিসটি ইমাম বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন এ হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে কুরানো জিনিস যদি সৎকার জিনিস হয় আর সৎকার যাদের জন্য খাওয়া হারাম তাহলে তাদের জন্য নেওয়া ঠিক না বিশেষ করে আল্লাহর নবী আলহিসাম তার জন্য সদকা হারাম ছিল তাই তিনি এটা নিলেন না বললেন সদকা না হলে আমি এটা নিয়ে খেয়ে ফেলতাম সুহান আল্লাহ আল্লাহ নবী আলিসাল্লাম একটা খেজুর রাস্তায় পড়ে আছে ওইটাকে কুড়িয়ে খেতে চেয়েছিলেন কিন্তু এই ভয়ে খান নাই যে সৎকার যদি হয়ে যায় তাহলে আল্লাহ নবী কত ক্ষুধার্ত ছিলেন আল্লাহ নবী আলিসাল্লামের কত অভাব ছিল আল্লাহ নবী আলিসাল্লাম আরও একটি কথা যে পড়ে আছে একটি খাদ্য ওইটিকে নিয়ে ব্যবহার করা নষ্ট না করা আল্লাহর নেয়ামাত তার গুরুত্ব দেওয়া আর অনেক সময় এই ধরনের কিছু খাওয়া দাওয়া পড়ে থাকলে হয়তো ভালো আছে সুন্দর আছে কেউ হয়তো এটাকে লাথি মেরে ফেলে দেয় কেউ এটাকে তাচ্ছিল্য করে নষ্ট না করা নিজে না খেতে পারলে কোনো গরিবকে দিয়ে দেওয়া আল্লাহ নবী আলিসালাম এইভাবে সদকা থেকে কত বড় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতেন এবং তার কতই প্রয়োজন ছিল যে রাস্তা থেকে কুড়িয়ে সেটাকে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তাহলে কোরআনোর ব্যাপারে সাবধান থাকতে হবে এটা কি আমার জন্য বৈধ না অবৈধ হালাল না হারাম কোন জিনিস হারাম জিনিসও যদি হয় তবু কি কুড়িয়ে আপনি পকেটে নেবেন হারাম তো আপনার জন্য কোনো মুহূর্তে জায়জ হবে না হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে وعن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فسأل عن اللقطة فقال أعرف إفاسها ووكاءها ثم عرفها আল থেকে আল্লাহ তিনি বলেন একজন মানুষ আল্লাহ নবীর কাছে এসে বললেন হে আল্লাহ রসুল লোকাতা কোন জিনিস যদি কুড়িয়ে পায় রাস্তাঘাটে তো এটার হুকুম কি বিধান কি কি করবো এফা সাহা যে পাত্রে রয়েছে যে থলে রয়েছে এটাকে ভালো করে মনে রাখো ওইকা হা কিভাবে কোন ধাগা দিয়ে কোন সুতা দিয়ে বাঁধা আছে সেটাও মনে রাখো যাতে করে তার মালিক ফিরে আসলে যদি বলতে পারে যে এই ধরনের পাত্রে বা এই ধরনের জিনিসে ছিল বান্ধনটা এই ছিল বা মানি ব্যাগ এখন যদি পাওয়া যায় মানি ব্যাগটা কেমন কত টাকা ছিল কি ইত্যাদি মানে পরিচয় দিতে পারে এটাকে রেখে এরপরে লোক সমাবেশে মসজিদের বাইরে রাস্তাতে বা চোরাস্তায় বা বাজারে যেখানে মানুষের সমাগম ঘটে সেখানে বলো কার টাকা হারিয়েছে বা কার অমুক জিনিস কার কি হারিয়েছে ফাইনজা বোহা যদি তার আসল মালিক চলে আসে তো ভালো তাকে দিয়ে দিবে এক বছরের মধ্যে ওয়াইল্লা ফাশা আনুকাবিহা এক বছরের মধ্যে যদি চলে না আসে তাহলে তুমি সেটাকে ব্যবহার করতে পারবে কালা ফাজা আল্লাহ তুল গানাম বলেন আচ্ছা যদি ছাগল যদি হারিয়ে যায় কালা হিয়ালাক আউলিয়া আউলিদেব আউলি দেব এটা তোমার জন্য অথবা তোমার ভাইয়ের জন্য অথবা নেকড়ে বাঘের জন্যে তুমি যদি নিয়ে নাও ঘরে মালিক যদি আসে মালিককে দিয়ে দেবে আর যদি ছেড়ে দাও মালিকও না আসে মালিকও না পায় খোঁজ করে তাহলে তো কি করবে ওই নেকড়ে বাঘে বা শিয়ালে বা খেয়াকশেলে খেয়ে ফেলবে কারণ ছাগল দুর্বল সে বাধা প্রদান করতে পারবে না কাজে এটাকে তুমি রাখতে পারো রেখতে পারো অথবা তোমার ভাই খোঁজ করবে তাহলে এখানে ছাগল যদি হয় নিজে রেখে দেওয়া ভাই আমার ভাই যখন ফিরে আসবে তখন তাকে আমি ফেরত দিব আর না আসলে আমার হবে আর ছেড়ে দিলে তো বাঘে খেয়ে ফেলবে কারণ ছাগল সে নিজেকে বাঁচাতে পারবে না কাল ওই লোকটি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ওর যদি হারিয়ে যায় তাহলে কি সে হারানো ওটা আমি ঘরে নিয়ে আসবো কালা মালাকা ওয়ালাহা আল্লাহ বলেন তোমার কি আর ওর কি অর্থাৎ এটা নিবে না তুমি তাকে ছেড়ে দিবে তার মতো চলবে মা হা সে কাউহা তার সঙ্গে তো পানি থাকে ওর যখন পানি পান করে তার রিজার্ভে পানি রাখতে পারে এই পানি দিয়ে সে দীর্ঘদিন বাঁচতে পারে ওয়াহেদা উহা তার তো পায়ে খুর রয়েছে কারণ উটের খুর দুইটা বন্ধ অন্য অন্যটার মধ্যে ফাঁক থাকে অর্থাৎ মরুভূমিতে চলার জন্য তার জুতাও রয়েছে আর পানিও রয়েছে তারে দুলমা ওর তো পানিতে যাবে পানি পান করবে পতাকুল যারা এবং সে ঘাসও খাবে গাছপালা খেয়ে বাঁচবে হাত তাই আল কাহা রব্বহা যতক্ষণ পর্যন্ত তার মালিক না থাকবে তখন সে এভাবে চড়তেই থাকবে তাকে তো নেকড়ে খেতে পারবে না কারণ নেকড়ে উটকে খেতে আসলে উট তাকেই হানা দিবে হাদিসটি বোখারি মুসলিম বর্ণিত হয়েছে তাহলে বোঝা গেল যে যে জিনিসগুলি সাধারণত হারিয়ে যায় তাহলে তিন প্রকার হতে পারে এক প্রকার যেগুলি মানুষ খোঁজ করে না অল্প স্বল্প ছোট একটা দড়ি বা এক টাকা চারানা আটানা বা একটা কম দামের জিনিস সচরাচর মানুষ এগুলি তালাশ করে না এটার জন্য পেরেশানো হয় না তাহলে এগুলি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে তবে নিজে না করে হয়তো কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উচিত হবে দ্বিতীয়ত যদি এমন হয় যে নিজেকে রক্ষা করতে পারে না পশু পাখির মধ্যে তাহলে সেটা নিয়ে আসতে হবে সেটাকে প্রচার করতে হবে এক বছরের মধ্যে না পেলে নিজে ব্যবহার করতে পারবে এরপরে আসলেও তাকে পরিচয় দিতে পারলে ফেরত দিতে হবে আর যদি এমন হয় পশু যে নিজেকে রক্ষা করতে পারে তাহলে এক্ষেত্রে তাকে ছেড়ে দিতে হবে তার মালিক তাকে খোঁজ করতে থাকবে খোঁজ করতে করতে একদিন পেয়ে যাবে আমরা এই হাদিস থেকে এই বিধানগুলি জানতে পারি এটা বুখারি মুসলিমের হাদিস ওয়ানহু কাল কাল মান আওয়াদাল্লাতান মুসলিম জায়েদ বিন থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন কেউ যদি কোনো হারানো বস্তু নিজের মালিকানাধীন করে ফেলে আর এটার প্রচার প্রসার না করে মানুষের কাছে জ্ঞাত না করে যেরকম কিছু হারিয়ে গেছে কিনা তাহলে সে পথভ্রষ্ট কারণ হারানো জিনিস এক বৎসর এটাকে প্রচার ও প্রসার না করে মালিক হয়ে যাওয়া নিজের মালিকানাভুক্ত করে নেওয়া এটা গুমরাহার কাজ এটা অন্যায় কাজ এটা থেকে আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছেন তবে যখন এক বছর এটার প্রচার করে প্রিপারিং করে বা এখন মিডিয়ার যুগ হয়েছে সেটা করে যদি সম্ভব হয় এখন তো ইন্টারনেটে ছবি দেওয়া যায় এখন টেলিভিশনে দেখা যেতে পারে এইভাবে লুকিয়ে না রেখে সেটার প্রচার করতে হবে আর এখন প্রচারের যে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেছে সেটার ছবি তুলে পেপারে দেওয়া যেতে পারে কাজে আজ বর্তমানে এর প্রচারের বিষয়টা অত্যন্ত ব্যাপক এক্ষেত্রেও কেউ যদি কিছু না করে নিজেই মালিক হয়ে যায় এটা তার জন্য জায়জ হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃষ্টি বাংলার মাধ্যমে দার্সে হাদিসের মাধ্যমে আমাদের জীবন গড়ার এক সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহর বার্গাহে আমরা সুক্রিয়া জানাই এই ধরনের সুযোগ আমরা আগ্রহ সহকারে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এটাকে এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব এটাই হবে আমাদের প্রত্যাশা এবং আপনার কাছে দাবি মহানব্বুল আলমিন আমাদের এই কাজকে কবুল করে নেন এটা যেন আমাদের জন্য সুন্দর জীবন গড়ার এক মহা পাথেও আমাদের এবং আমাদের দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর করে দেন আমরা আজকের মতো এখানেই শেষ করছি সাল্লামা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওয়াসাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন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 B O BGB বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়